अमादिदेवं पुरुषो पुराणं कमालवर्णं सीतावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भगवतो स्वरूपम् শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যে জড়বদ্ধ অবস্থায় থেকে অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো মন্তব্য করতে যাওয়া মূর্খতার পরিচয় মাত্র জড়বদ্ধ অবস্থায় থেকে অপ্রাকৃত জগতের কোনো বিষয়েতে মন্তব্য করতে যাওয়া সেটা কেবলমাত্র মূর্খতার পরিচয় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ অপার সংসার সমুদ্র সেতু স্বরূপ ভাগবতী মহাপুরাণ সমস্ত বৌদ্ধ জীবকেই উদ্ধার করতে সমর্থ কিন্তু বাস্তবিক পক্ষে আমরা শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ শ্রবণ করতে আগ্রহ হলে উপযুক্ত জায়গা থেকে যদি শ্রবণ করি সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না শ্রবণ করার বিধি আছে অনেক কিছু কিভাবে শ্রবণ করলে অনেক বেশি ফল পাওয়া যায় শ্রীমদ ভাগবতী মহাপুরাণের শুরুতেই আপনারা দেখেছেন কিভাবে সুতদেব গোস্বামীকে সংবর্ধনা জানিয়ে সনকাদি আঠাশি হাজার ঋষিবৃন্দ কথায়া স্বাক্ষাণ হারে আজ আমাদের হরিকথা শোভনের সুযোগ উপস্থিত হয়েছে সুতদেব গোস্বামী কাছ থেকে সুতদেব গোস্বামীর নিকট থেকে তারা প্রাকৃত জগতের অমৃতময় কথা শ্রবণ করছে আমরা আলোচনা করতে করতে শ্রী নারদজি মহারাজের পূর্ব জন্মের কথা আমরা শ্রবণ করছিলাম এর মধ্যে কোনোটাই অবিশ্বাসের কোনো কারণ নেই সাধু সঙ্গে সর্বার্থ সিদ্ধি হয় এই কথা সমস্ত শাস্ত্রে শাস্ত্রেতে সুদৃঢ়ভাবে ঘোষণা করেছে সাধু সঙ্গতে কোনো কিছু সিদ্ধ হচ্ছে না এটা হতেই পারে নয় আমি অপদার্থ আর না হয় সে সাধু সেরকম অবস্থায় নেই হতে পারে জড়বদ্ধ অবস্থায় দুটি হতে পারে সাধু সঙ্গে সর্বার্থ সিদ্ধির অর্থ কি বৈষ্ণবকে বাঞ্ছাকল্পতরু বলা হয় বাঞ্ছাকল্পতরু মানে বাঞ্ছা যা হৃদয় হবে তা পূর্তি হয় আমরা একে একে অনেক ঘটনা চোখের সামনে দেখেছি এক একটা জড়ো বাসনা নিয়ে ব্যক্তিগণ ভাগবত শুনতে আসেন বৈষ্ণব সঙ্গ করতে আসেন তাদের সেই সেই বাসনাগুলো পূর্তি হয়ে যায় কিন্তু ভাগবতকে কোনো জড় বিষয়ের কাজে ইউটিলাইজ করা উচিত হয় না যদিও ভাগবতী মহাপ্রাণ সমস্ত কিছু দিতেই সমর্থ কাউর পুত্র নেই তাকে পুত্রের জন্য ভাগবতী মহাপ্রাণের যোগ্য করলেন এগুলো আমি অনুমোদন করি না ওই জন্য যত যত যাইও না অত্যন্ত বুঝে শুনে যে জায়গায় গেলে শুদ্ধ ভক্তির কোনো ব্যাঘাত হবে না খুব চিন্তা করে যে জায়গায় গেলে ব্রত নিয়ম ভঙ্গ হবে না এরকম বিচার করে যেখানে হরিকথা শুনতে চাইছে হোক অনেক পাপ করেছে আগে হতে পারে কিন্তু তারা অপরাধ করেনি এটা যথেষ্ট ভাগবত কথা শ্রবণের ফলে এইসব প্রাপ্ত হব জড়জগতের নশ্বর বিষয়গুলো এগুলো বুদ্ধিমানের বিচার নয় আমাদের টিকাকারগণ জ্বালিয়েছেন যে এর দ্বারা সর্বার্থ সিদ্ধি হয় এর মানে হল ভগবত প্রেম পর্যন্ত প্রাপ্তি হয় ভগবত প্রেম প্রেম প্রাপ্তি হলো শেষ কথা ভগবত প্রেম প্রাপ্তি হওয়ার পর আর কিছু প্রাপ্তির অবশেষ থাকে না এটাকে পঞ্চম পুরুষার্থ বলে জনসাধারণ যারা সমাজে আছেন তাটা চারটে পুরুষার্থর বাইরে কিছু জানেন না ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম বলতে তারা এই লৌকিক ধর্মটাকেই মনে করেন তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি ভেতরে একটা আত্মা আছে তার আবার ধর্ম হয় নাকি এ তো প্রথম শুনলাম প্রথম শুনলেন না এটাই শোনা উচিত ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আগাগোড়া অনন্তকাল এই কথাটাই শোভনীয় বিষয় ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে শুনতে পারেন নাই আমরা একটা দেহ লাভ করেছি খুব সুন্দর দেখতে মোটা সোটা লম্বা চড়া ঘি দুধ খেয়ে শরীরটাকে মোটা করেছি সেই শরীরে একটা প্রপার্টি আছে আপনিও জানেন আমিও জানি শরীরের ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ ইত্যাদি আছে আমরা যদি মূর্খ হই তাহলে আমাদের এই শরীরের যে ধর্মটা সেটা নিয়ে ব্যস্ত থাকবো আর যদি কেউ কেউ আর একটু ওপরে উঠে বলল শরীরের কে পরিচালনা করে মন অতএব মনে ধর্মে মনোধর্মের বসে চলাটাই ভালো যেটা সমাজের প্রত্যেক ইন্টালেকচুয়াল ব্যক্তি বুদ্ধিজীবী যত আছেন সমাজের এমন কোনো ব্যক্তি নেই যারা মনের বসেতে চলছেন কিন্তু এক বিশুদ্ধ সাধুর জীবন এরকম নয় পরীক্ষা করে দেখলে বোঝা যাবে সামান্য কিছু যদি তাদের কাছে বেশি চলে আসে সেই দিন তারা অস্বস্তি বোধ করেন খালি ইঙ্গিত করেন অল্প দেবে অল্প দেবে দেবে না ওগুলো দেবে না যাবৎ অর্থ প্রয়োজন শরীরের যেটুকু প্রয়োজন সেটুকু দেবে অধিক গ্রহণ করা তাদের ইচ্ছা থাকে না কারণ জানে অধিক গ্রহণ করা মানেই তেজ নষ্ট হওয়া যেটুকু প্রয়োজন যেটুকু না হলে শরীর রক্ষিত হবে না সেটুকু ছাড়া কোনো কিছুই গ্রহণ করা উচিত হয় না মনের বসে যারা আছেন তারা মনোধর্মের বসীভূত দেহধর্ম মনোধর্ম আবার কেউ কেউ সমাজ ধর্মকে অবলম্বন করেছে সমাজের লোকে কি বলবে আমি যদি তিলকমালা কাটি মন্দিরে গিয়ে হরিকথা শুনি তাহলে আমাকে উপহাস করবে বলবে এসব তো বৃদ্ধ বয়সের কাজ যারা এই ধরনের মন্তব্য করেন তাদের মতো বড় মূর্খ আর জগতে হবে না কারণ তারা তো আমাকে মৃত্যুর সময় বাঁচাবে না তারা উপহাস করতে পারবে তারা উপহাস করতে পারবে কিন্তু আমার বিপদের সময় তারা কিছু করতে পারবে না প্রহ্লাদ মহারাজ ওই জন্য জানিয়েছেন আপ কৌমার আপ আচরের ধর্ম কৌমার বয়সে যখন বাচ্চা যখন সবে সেন্স ফুটছে কৌমারা আচরের ধর্ম যখন একেবারে জ্ঞানটা ফুটছে সেই সময় থেকেই এই ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম আত্মধর্ম এটাকে আলোচনা করা উচিত কোনো কলেজ ইউনিভার্সিটিগুলোতে এইসব শিক্ষা পড়ানো হচ্ছে না সেই সব কলেজ ইউনিভার্সিটিগুলোতে কিছু পাষণ্ড এবং পশু তৈরি করা হচ্ছে আমি চিৎকার করে বলি কোনো কারোর ক্ষমতা নেই সামনে এসে এগুলো খণ্ডন করবে অমানুষ তৈরি করার জন্য আমরা স্কুল ইউনিভার্সিটিগুলো করেছি আপনারা ফিরে যান সেখানে দেখবেন কত বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের আলোচনা হয়েছিল কোথা থেকে পেলেন এইসব জ্ঞান বিজ্ঞানগুলো আপনারা যদি মনে করেন আগে আগেকার মনীষীগুলো সব বোকা ছিল আমরাই বুদ্ধিমান এটা প্রমাণ করে দেখান ওরাই তো সব করে দিয়েছেন তোমরা তো লাইনের খাচ্ছ ম্যাথমেটিক্স কোথা থেকে এলো কণাদ ঋষি জিরো আবিষ্কার করলেন জিরোর ইউটিলিটি কি অঙ্কশাস্ত্র কোথা থেকে এলো আর্যভট্ট আদি কোথা থেকে পেলেন ইকোনমিক্স কোথা থেকে এলো যেগুলো ডাক্তারি বিদ্যা করছে কোথা থেকে এসছে কোথা থেকে পেলে এইসব চরক সংহিতা আদি গরুর পুরাণ বিভিন্ন দেখো আমার কথা বলতে লজ্জা করে ওই জন্য মৌন ধারণ করে থাকে ভালো লাগে না সে পরিবেশ আমি পাই একমাত্র বৃন্দাবনে কিছু হয় বাকি কোনো জায়গায় তাও হয় না বর্তমানে তো তাও নষ্ট হয়ে গেছে কোনো একটা বাস্তবিক পরিবেশ পাওয়া যাচ্ছে না যেখানে অন্তরের কথা একেবারে অনর্গল খুলে আলোচনা করা যায় সমস্ত সমাজের যে অবস্থা তাতে এই ভাগবত ধর্ম আলোচনা প্রচুরভাবে হওয়া উচিত নচেত ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার অন্ধকার হয়েই গেছে আর কত অন্ধকার হতে পারে এই জন্য বলছেন জড়বদ্ধ অবস্থায় থেকে অপ্রাকৃত জগতের বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ এরা বুদ্ধিমানের পরিচয় হয় না নারদজি মহারাজ পূর্ব জন্মের কথা বলছেন বলতে বলতে কালকে কিছু ঘটনা বলেছিলাম খুব তাড়াতাড়ি আমাদের অগ্রসর হতে হবে অনেক জিনিস বাদ চলে যাবে নারজি মহারাজ যতক্ষণ পর্যন্ত তার শরীর তিনি তো পূর্বজন্মের কথা বলছেন যতক্ষণ এ শরীরটা রয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি পর্যটন করতে থাকলেন বাবা চিন্তন করতে করতে কালহ প্রাদুর অভূত কালহ অভূত কালিস তরিত সৌদামিনী যথা যেমন বিদ্যুৎ চমকায় কাউকে খবর দিয়ে চমকায় না হঠাৎ চমকে ওঠে সেরকম আমার এই যে পঞ্চভৌতিক শরীর কি হলো বজ্রেন প্রযোজ্য মানে মই তাম শুদ্ধ্যাম ভগবতীম তনুম আরুদ্ধ কর্ম নির্বাণ নপতৎ পঞ্চভৌতিক আমার এই পাঞ্চভৌতিক দেহ পতন হয়ে গেল হওয়ার পর কল্পান্ত ইদম আদায় স্বয়নী অম্বসী উদনবত ভগবান নিঃশ্বাস এবং প্রশ্বাস ভগবান মহাবিষ্ণু নিঃশ্বাসের সঙ্গে জগৎ প্রকট হন আর প্রশ্বাসের সঙ্গে সমস্ত সৃষ্টি ভগবানের উদরস্থে চিক্কাত বিরাজমান থাকি যস্য ইকনিশ্চিন শীতোকালমথাবলম্বো জীবন্তি লোমবিলজা জগদন্ননাথ বিস্তুর মহানস ইহ ইহস্য কলাবিশেষো गोविंद মাধব পুরুষং তো মহম বাজামি যদি হিমালয়ের কোলেতে বডি নারায়ণে হিমালয় কোলে বডি নারায়ণে যদি কোনোদিন আপনারা যাওয়ার সুযোগ হয় সেখানে দেখবেন ভোরবেলা চারটে থেকে এই ব্রহ্মসংগীতা স্তুতিগুলো হচ্ছে ব্রাহ্মণরা সব বেদের পাঠ ইত্যাদি হচ্ছে যার নিঃশ্বাসের দ্বারা এই জগৎ প্রকটিত হয়ে যতক্ষণ পর্যন্ত এরকম নিঃশ্বাস ছেড়ে যতক্ষণ না টানবেন সেই সময় ডিউরেশন সেই সময় পর্যন্ত এই জগতের এইসব ক্রিয়াকর্ম চলবে তারপর আবার সেই মহাপ্রলয় সব গর্বে চলে আমি কালকে আলোচনা করেছিলাম যে আমাদের সর্বাঙ্গীন দর্শনের ক্ষমতা কুলায় না ক্ষমতায় হয় না কেন আমাদের দৃষ্টির মধ্যে মায়া ঘটিত কোনো ব্যাঘাত সবসময় থাকে যেটা কালকে বোঝাতে গিয়ে বলেছিলাম একটা হরাইজন্টাল লাইন তার মধ্যে ভার্টিক্যাল লাইন থাকে ইন্টারসেক্ট করে সেখানে যে কেন্দ্রবিন্দু সেখান থেকে যে ক্লকওয়াইজ যদি কোনো একটা কাঁটা ঘুরতে থাকে তাহলে সেই অ্যাঙ্গেলগুলো তৈরি হতে থাকবে পরপর শেষে সেই অ্যাঙ্গেল পূর্ণ হয়ে যখন hundred eighty hundred eighty three sixty হবে এই উদাহরণটা যথেষ্ট নয় তথাপি তথাপি আমার উপায়ও নেই এই উদাহরণই দিতে হবে অপ্রাকৃত জগতের কোনো কথা লোকে বুঝবেন না এই জন্য গোলক বৃন্দাবনের কথা বোঝাতে গিয়ে যত টিকাকারগণ আছেন যত মহাপুরুষগণ আছেন বৈষ্ণবগণ ব্যাসদেব গোস্বামী থেকে আরম্ভ করে সুখদেব গোস্বামী সকলেই মনি ঋষিগণ তারা জনজগতের কোনো উদাহরণ আপনার সামনে তুলে ধরতে বাধ্য হন অপ্রাকৃত জগতের কোনো বোঝা কোনো কথা বোঝাতে গিয়ে প্রাকৃতিক প্রাকৃতিক জগতের কোনো উদাহরণ চলে না কিন্তু উপায়ও নেই যে বিষয়গুলোর সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে অ্যাটলিস্ট তার কাছাকাছি কোনো উদাহরণ না পেলে তাদের ওই ব্রেনেটা নিতেই পারবে হট করে যদি বলা হয় রাধা গোবিন্দের ভালোবাসা বইয়া বেড়াতে আমি সঙ্গে সঙ্গে ধরে নেবো একটা মেয়ে ছেলে বেটা ছেলের ভালোবাসা কিচ্ছু করার নেই বড় বড় সব সাধু সেজে রয়েছিলাম ভেতরে অনুভব করা মুশকিল সবার পক্ষে সম্ভব না কাউ কাউর অবশ্যই হয় নাহলে তো সাধু না থাকলে জগৎ তো পথ দেখাবে কে অসম্ভব সেই জন্য জড়জগতের উদাহরণগুলো দিতে হয় বিভিন্ন রকম দিয়ে আমাদেরকে এইসব লোকের সামনে এই দর্শনটাকে পরিষ্কারভাবে একটু বোঝাবার জন্য এগুলোর উদাহরণ হওয়া দরকার হয় কিন্তু বাস্তবিক পক্ষে এসব চলে না উদাহরণ জড়জগতের কোনো কিছুই চিন্ময় জগতের উদাহরণের ক্ষেত্রে যথেষ্ট নয় হয় না আর এই প্রসিডিও চলে আসছে আমাদেরও তাই করতে হয় ওই জন্য হরিকথা বলতে গিয়ে আপনাদের সংসারের অনেক উদাহরণ আমাকে দিতে হয় অনেক কড়া কথা বলতে হয় এগুলো প্রেমের কথা মঙ্গল করতে পারছি না এই জন্য যেমন পিতামাতা করেন ঠিক সেরকম অন্য কিছু নয় সুখদেব গোস্বামী পরভংস আচার্য যিনি জগতের কোনো কিছুরই অপেক্ষা রাখেন না এক বিন্দু বিসর্গ তার কোনো আপনার থেকে অপেক্ষা নেই মাত্র কিছু সময়ের জন্য তিনি অল্প একটু সময়ের জন্য একটু দুই একটা বাড়ি ঘুরে এলেন তাও যদি তাকে দুধ ভিক্ষা দেন কেউ শুদ্ধ দুধ এখন দুধ খেতেও ভয় করে আমার সবসময় চিন্তা করি যে দুধ শুদ্ধ পাওয়া যাবে তো কেন দুধ শুদ্ধ পাওয়া যায় জার্সি গরুর দুধ ওগুলো তো আমরা একবার স্পর্শ করা নিষেধ কিন্তু ওই দুধই চলছে প্যাকেটের দুধ তো আরও চলে না ওইগুলোই খাচ্ছে লোকে আবার একাদশীতে খাচ্ছে যার মধ্যে সোয়া মিল্ক ইত্যাদি সব পাঞ্চ করা আছে একাদশী হচ্ছে না এইভাবে কোথায় কোথায় ভেজাল ঢুকে রয়েছে ভজনের সমস্যা দেখা দিচ্ছে এটা সম্বন্ধে কেউ সমাধান করার চেষ্টা খালি বলছে ভজন হচ্ছে না ভজন না হওয়ার পেছনে যে যেগুলো কারণগুলো রয়েছে যে যে সমস্যাগুলো যে যে ফল্টগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য কেউ ব্যস্ত হচ্ছে না যার জন্য সমাধান হচ্ছে না এই সুখদেব গোস্বামীজি অযাচিত বৃত্তি না হলে চুপচাপ চললেন তিনটে বাড়িতে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ সময় অল্প কেউ যদি বেরিয়ে এলো ডাকবেন না কথা বলেন না মৌন আর যদি দেখে পারেন তাও যদি দুগ্ধ দেন তাহলে নিলেন নাহলে নিলেন না চলে দেবেন সেই পরমাংস আচার্য যিনি পিতামাতাকে ফিরে দেখেন নাই তিনি পর্যন্ত সংসারী জীবকে মঙ্গল দেওয়ার জন্য গালা দিয়েছেন স বরাহ অষ্টু স বরাহ অষ্ট পুষ্ট খড় ইত্যাদি গালাগাল দিয়েছে ইত্যাদি গালাগাল দিয়েছেন সংসারগুলোকে ইচ্ছে করে কেন এদের যেন আক্কেল হয় এদেরকে উঠাবার জন্য এদের চরণ মঙ্গল বিধানের জন্য এই কড়া কথাগুলো তারা বলেছেন এখানে বললেন যে প্রাজুর্য মানে প্রযোজ্য মানে ময়ী তাম ভাগবতীম তনুম আরব্ধ কর্ম নির্বাণ না পতৎ পঞ্চভৌতিক পঞ্চভৌতিক শিশু পঞ্চবতীকে যে শরীর এটা পতন যতক্ষণ না হয় ততক্ষণ থাকলেন তারপরে ভাগবতী তনু লাভ করলেন ভগবানের প্রলয়ের সঙ্গে সঙ্গে সে শরীর চলে গেল ভগবানের মধ্যে উদরস্থ তারপরে সহস্র যুগ পর্যন্ত উত্থায় ইদম শিক্ষত ভগবান যখন আবার সৃষ্টি করার ইচ্ছা করলেন সেই সময়ে আবার সৃষ্টি হলো স ঐক্ষত তিনি দৃষ্টিপাত করলেন মায়ার দিকে আবার সৃষ্টি আবার শুরু হল সেই সময়তে সেই সৃষ্টির সঙ্গে আমি কি হলো মরিচ মিশ্রা ঋষয়হ ভি অহঞ্চ যজ্ঞিরে মরিচি আদি ঋষিগণ যেমন ভগবানের নারদ আদি বিভিন্ন এই যে ঋষিগণের কিভাবে সৃষ্টি হয়েছিল তার যে রহস্য বলা রয়েছে এখানে নারদজি তার পূর্ব জন্মের কথা বলতে গিয়ে বললেন আমার পঞ্চভৌতিক শরীর পড়ে গেল ভগবানের মধ্যে প্রলয়ের সময় আমি ভেতরে সুপ্তভাবে বিরাজমান ছিলাম পুনঃ যখন ভগবানের সৃষ্টির ইচ্ছা হলো সেই সময়তে আমি সেখানে মরিচ মিশ্রা মরিচি আদি ঋষিগঞ্জ যখন আবির্ভাব হলেন তার সঙ্গে আমিও আবির্ভাব হলাম আমারও হল এইভাবে আমার জন্ম হওয়ার পর ভগবান আমাকে শুদ্ধ ভাগবতী তরুণ দিলেন আর সেইখানে আমাকে তিনি কৃপা করে নারদ শরীর দান করলেন এর দ্বারা আপনারা যেন মনে করবেন না নারদ বলে কোনোদিন কিছু ছিল না আমি জন্ম হয়ে পড়ল এ সম্বন্ধে অনেক ব্যাখ্যা দরকার সন্দর্ভ থেকে কিন্তু এই পরিসর সময়ের মধ্যে এগুলো আলোচনা করা সম্ভব নয় খালি আমি এইটুকু বলি আপনাদের যে নিত্যসিদ্ধ নারদ যিনি ভগবান সবসময় বিরাজমান আর সাধন সিদ্ধ নারদ কি করে হয় এগুলো এগুলো কোনো সময় আমি সুযোগ হলে এগুলো বলবো নারদজি বলছেন দেবদত্তম ইমাম বিনাম সর্বব্রহ্ম বিভূষিতম মূর্ছয়িত্বা হরিকথাম গায় মানস চরামি আহম আমাকে ভগবান দেবদত্ত মিমাম বিনামে বিনা দান করেছেন এর ফলে কি হলো সরব্রহ্ম বিভূষিতম এর মধ্যে থেকে সরব্রহ্ম উদিত হয় এই বিনা যেমন গরুর ভগবান যখন এরকমভাবে উঠতে থাকেন গরুর ভগবান যখন উড়ে চলেন সেই সময় গরুর ভগবানের পক্ষ থেকে গরুর ভগবানের গরুর ভগবান যখন উঠতে থাকেন গরুর ভগবানের পক্ষ সঞ্চালনের পরে সেখান থেকে বেদের ধ্বনি নির্গত হয় গরুর ভগবান এটা মরেন আর সেই পাখা থেকে বেদের বিভিন্ন রকম ধ্বনি মন্ত্র ঘর গৌছে এগুলো বিশ্বাস হবে না এগুলো অসম্ভব মানে কি করে এটা সম্ভব বিষয় হ্যাঁ অপ্রাকৃত জগতের বিষয়ে তর্ক করতে যাওয়া মূর্খতার পরিচয় মাত্র একে বুদ্ধিমান বলা হবে না এখানে তিনি ওই গান গাইতে গাইতে ভগবানের গুণাবলী তিনি পর্যটন করেন তাকে বলা হয়েছিল জম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার সাধ্যায় অধ্যায় নিরুদ্ধায় যা কিছু সংযম আদি পালন করার চেষ্টা করো ব্রত তপ উপবাস আদি কিন্তু আলটিমেটলি যতক্ষণ না ভগবত সেবায় নিয়োজিত হতে পারবে জীব ততক্ষণ পর্যন্ত তাদের হৃদয় বিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ভগবত সেবায় বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত না হতে পারবে অর্থাৎ ভগবানের সেবায় যতক্ষণ না নিয়োজিত হতে পারবে ততক্ষণ তাদের তাদের আত্মার পরিমার্জন সম্ভব হবে না জমা দেবীর যোগ পথে কাম লোভ হত মুহু মুকুন্দ সেবায়া যদ্ব তথা ধ্যান সম্মতি এই অন্তরের যে চঞ্চলতা এটা যাবে না এটা ধীরে ধীরে যাবে কিন্তু সবচেয়ে বড় সাধনের কথা আমরা আলোচনা করেছিলাম হরিকথা শ্রবণ কীর্তন যে যে অবস্থায় থাকুক অনেকেই নিন্দা করবেন নিন্দা করার জন্যই লোকে বসে রয়েছে যে সাধু যে সন্ন্যাসীরা নিন্দা করলেন ব্যবসায়ী সমিতির ওখানে হরিকথা বলে কি হবে আমি বললাম যারা সমালোচনা করছেন তাদের তো এরকম শ্রবণের আগ্রহ দেখা দিচ্ছে না যদি দেখা দিত তারা সহস্র কাজ ছেড়ে দিয়ে জঞ্জালের মতো চলে আসতেন তা তাদের থেকে এদের সৌভাগ্য তো আমার মনে হচ্ছে বেশি অন্তত তারা যে অবস্থায় থাকে হরিকথা শ্রবণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন তোমাদের সমালোচনা করার কি অধিকার আছে একজন সাধু বেশ্যা বাড়িতে গিয়ে হরিকতা বলতে পারেন তার অধিকার আছে তুমি কি সেটা নিয়ে বিচার করবে নাকি জেলখানায় হরিকথা আলোচনার জন্য বিভিন্ন সাধুকে ডাকা হয় কোনো কোনো জেলার ডাকেন চণ্ডীগড় বিভিন্ন জায়গায় সেখানে ডেকে নিয়ে গিয়ে জেলের ভেতর লোকগুলো ছেলেগুলো রয়েছে সেখানে বাইরে থেকে সাধু হরিকথা কীর্তন করেন এই হরিকথা যদি তার মধ্যে কোনো দুষ্ট ব্যক্তিও শ্রবণ করে ফেলেন তাদের জীবন ভালো হয় আপনাদের এই উত্তরবঙ্গে একটা জায়গা কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে খবরের কাগজ আমি কাগজ পড়ি না বাবা বহু পূর্বে যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় কাজে লাগতো তার পরবর্তী সময় কিছু কাজ লেগেছিল কাগজ আমি দেখিনি আপনাদের সিমুখেই শুনি কখনো কখনো যেতে আসতে উচ্চারণ করছেন বলছেন মুর্শিদাবাদে একজন জেলার ছিলেন কিছুদিন আগে কথা সে জেলার কি করতেন সশ্রম কারাদণ্ড যাদের আছে তাদের পয়সাগুলোকে যত্ন করে রেখে দিতেন এবং তাদেরকে আরও সাহায্য করতেন কাউকে যাবজ্জীবন কারাদন বেরিয়ে কি করবে তার জন্য একটা দোকান ঠিক করে রাখলেন তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখলেন এইভাবে কর্মসংস্থান তাদের ঠিক করে রাখতেন এবং বলতেন যা করেছিস করেছিস জীবনের সময় নষ্ট হয়ে গেল আর করিস না আবার সাধুদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে হরিকথা শোনা দিন চণ্ডীগড়ে হয় আপনাদের এখানে হয় কিনা আমি জানি না আমি তো অবাক লাগে জেলার যদি ভক্তিমান হন তার এরকম ইচ্ছে থাকে কারণ একটা ডাকাত একটা চোর একটা বদমাস একটা খুনি এদেরকে শারীরিক শারীরিকভাবে যত পানিশমেন্ট দিন না কেন শারীরিকভাবে পানিশমেন্ট দিলেও তার আত্মার তো কোনো চেঞ্জ হলো না মাইন্ডের আমি কী বলতে এটা শরীরের পানিশমেন্ট দেওয়া ইলেকট্রিক চেয়ারে বেদরক পেটাচ্ছে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সবই করলো এত কষ্ট পাওয়ার পরেও যখন বেরোলো তখন গিয়ে তার হৃদয় এত কঠিন হয়ে গেছে সমাজ তার উপর তো কৃপা করতে চায় না কেন এই পথিত ব্যক্তিকে কি করবে তখন সে আরও অ্যারোগ্যান্ট হয়ে যায় তখন সে আরও দু চারটে বেশি করে খুন করে জেলের মধ্যেই বলে বেরোই আমি আমাকে জেলে ঢোকালে তোর তোর দশ দশটাকে আমি খুন করব তা আমরা গভর্নমেন্টকে বলি বর্তমানে গভর্নমেন্টকে আমরা একটু আহ্বাদী কারণ হচ্ছে তিনি চেষ্টা করছেন অনেক এর মধ্যে কোনো আমার পার্টি পলিটিক্স নাই ঘটনা হলো তারা চিন্তা করুন যে কিভাবে রুটকস একবারে গোড়া থেকে ব্যাপারটাকে সংশোধন করতে করতে উপরে উঠবেন যদি ওই সব ডাকাত গুন্ডা বদমাইশগুলোকে রাজনৈতিক ব্যক্তিগণ প্রশ্রয় না দিতেন যদি তাদেরকে তারা নিজেরা ধার্মিক হতেন অপরকে ধর্মপথে পরিচালনা করতেন তাহলে সমাজে এরকম নোংরা অবস্থা কখনোই হতো না কখনোই হতো না বিচার করে দেখা যায় যদি তাদের আত্মার পরিবর্তন করতে হয় তাহলে ওই ধরনের পানিশমেন্ট পুলিশের থানার যা কিছু অত্যাচার তাদের উপর মারা হচ্ছে ওর দ্বারা তাদের আত্মার কোনো সংশোধন হচ্ছে না খালি শরীরের পানিশমেন্ট এর দ্বারা মনের বিকৃতি আরও বেড়ে যেতে পারে আবার কখনো কখনো এমন হয় কারো সংস্কার থেকে মার্কার বলে বলে যা হয়েছে আর করবো না বাবা একবার ভুল করে হয়ে গেছে আর করবো না এরকম অবস্থা দেখা যায় কিন্তু সেটা কম সংশোধনের জন্য একমাত্র একটাই রাস্তা সেটা হলো তাদের বাস্তবিক সাধু সঙ্গ এটা আমরা শুধু রামায়ণ ভারত মহাভারত ভাগবত পুরাণ সমস্ত খুঁজে এক এক করে হাজার হাজার উদাহরণ লক্ষ লক্ষ উদাহরণ দেখিয়ে দেব একমাত্র সঙ্গের দ্বারাই তাদের পরিবর্তন হয়েছে তাদের জীবন আমল পরিবর্তন হয়ে গেছে সর্বাঙ্গীন মানে তারা ভালো পথে যদি জীবন পুরো অলঙ্কৃত হয়ে গেছে তাদের ওই রকম নোংরা অবস্থা থেকে তারা বেরিয়ে গিয়ে এমন একটা সম্মানীয় স্থানে পৌঁছে গেছেন কল্পনাই করা যায় কেন উদাহরণের অভাব আছে নাকি কটা উদাহরণ আমি দেব খালি চৈতন্য ভাগবতে দেখুন না জগাই মাদায়ের কথা দেখুন এরকম কোনো সমাজে অন্যায় কাজ নেই সে জগাই মাদাই করে না সমস্ত নোংরা কাজ তারা করেছে কিন্তু একটা কাজ করে না সেটা যে গুরু বৈষ্ণবের প্রতি ভগবান সেরকম ধরনের কিছু করেনি কিন্তু যেখানে ভগবান নিত্যানন্দ সংকল্প করেছেন সেখানে তার মাথায় এরকম মেরেছিল কলসি মাটির কড়া কলসি মেরে রক্তপাত হয়েছিল ভগবানের আবার আমাদের মতো রক্ত নাই কিন্তু দেখায় অনেকে মনে হয় তো ভগবান নিত্যানন্দ বললেন তার রক্ত বেরোচ্ছে কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ রয়েছেন তাকে বান মারা হয়েছে বান লেগে গেছে বান তো তাকে মারবে না সে সারথি কিন্তু কোনো মতে লেগে গেছে লেগে রক্ত বেরোচ্ছে লেখা রয়েছে ভাগবত এখন ওইসব চিন্তা করে আপনারা যদি মানেন ভগবানের গা থেকে রক্ত বেরো তার ভগবান আমার মতোই রক্ত মাংসে একজন না ওগুলো মনুষ্য লীলা করবার জন্য এরকম দেখান তারা তারা লোকে বিশ্বাস করবে মনুষ্য লীলা করেন তাদের এরকম রক্ত মাংসের শরীর নয় ভগবানের এগুলো লীলা করেন ইচ্ছা করে যাই হোক আমরা এখানে প্রমাণ পেলাম যে একমাত্র সাধু সঙ্গের দ্বারা হরিকতা শোভনের দ্বারা ভাগবতী মহাপ্রাণের শোভনের দ্বারাই জীবের আত্মিক মঙ্গল হতে পারে পরম মঙ্গল হতে পারে অন্য কিছুর কারণ এখানে আমরা এই সপ্তম অধ্যায়তে দেখছি নারদজি মহারাজ তখন এইসব উপদেশ করে যখন নিজ জায়গায় নিজে চলে গেলেন সেই সময় শ্রী সুতদেব গোস্বামী বলছেন ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমহ পশ্চিমে তটে সাম্যা প্রাস ইতি প্রত্য ঋষিণাম সত্যবর্ধমান ঋষিগণের সত্রবর সত্য মানে হচ্ছে যোগ্য তার যোগ্য সবসময় যে আগুন জেলেই করতে হবে এমন কোনো কথা নেই জ্ঞানযোগ্য হতে পারে সবসময় যে যোগ্য মানে ঋষি নাম সত্যবর্ধন মানেই যে আগুন জ্বালিয়ে যোগ্য করার ভালো জায়গা ওটা তাহা নয় এমন তো পারে জ্ঞানযোগ্য সেখানে নিস্তব্ধে সেই নারায়ণ আশ্রম এরা নারায়ণ আশ্রম তো বটে সেখানেই তো ভগবত চিন্তা ভালো হয় খুব সুন্দর হয় হৃদয় নির্মল থাকে পারিপার্শ্বিক পারিপার্শ্বিক সরস্বতী নদী বইছে বদ্রিক আশ্রম তার থেকে পবিত্র জায়গা কোথায় হবে বাহ্য দৃষ্টিতে বৃন্দাবনে গেলেও আপনার চঞ্চলতা দেখা দিতে পারে কেন বাইরের দৃষ্টিতে বৃন্দাবনে গাড়ি চলছে ঘোড়া চলছে কত কিছু চলছে বাইরের দৃষ্টি অন্তর্দৃষ্টিতে তো বৃন্দাবন বৃন্দাবনে রয়েছেন পরম রম্য স্থান বৃন্দারণ্যম শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি তাদের শ্লোক আছে অপূর্ব স্বর্গোষ্ঠী সকমে পুস্তকমে এরকম মানে কুজত ককিল হংস সারস গনা কিরণে ময়ূর হাত খুলে দিব্যত বৃন্দারণ্য কিন্তু বাইরের দৃষ্টিতে গেলে কি হবে এ হই চই চেঁচামেচি মহারাজ ও রে এত হই হই কিন্তু বদ্রিকার সময় যদি এখন বৈদিকার সময় ক্যাচন নজর শুরু হয়ে গেছে কিন্তু সেখানে ওই পাহাড়ের ওই সব জায়গায় অত বেশি বাহাদুরি চলে না ওই কিছুদিন আগে বাহাদুরি দেখিয়েছিল ভগবান একেবারে চটকে দিয়েছেন পিন্ডি ভালো করে সব ধুয়ে মুছে দিয়েছে বেটা মানে ওইখানে বসে তুই ব্যবচার করবি শঙ্কর ভগবান একবার দিয়েছেন মুছে দিয়েছেন সিলেটে যেমন লেখা মুছে দেয় সব মুছে দিয়েছেন যা মরকে যখন যখন এরম হয় দেখুন না ওই নেপালেতে নেপালে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল এটা থেকে সর্বনাশ পূর্বেই করে গেছে আমরা কারোর প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলছি না সেইখানে গো হত্যার অনুমোদন করে দিলেন এবং মেশিন বসিয়ে দিলেন এক এক দিনে হাজার হাজার গোমাতা কাটা হবে যেদিন হলো তারপর থেকে ব্যাস ভূমিকম্প শুরু হলো হাজার হাজার লোক মারা যাচ্ছে শঙ্কর ভগবান রেগেছে মানুষ মানবে না মানুষ শুনতে চাইছে না এইভাবে দেখা যায় সরস্বতী নদীর তীরেতে সাম্মাপ্রাস আশ্রমেতে এখানে বসে সরস্বতী পশ্চিমে তটে সাম্মাপ্রা আশ্রমে ঋষিগণের এই যে সত্রবর্ধন যোগ্য করার খুব সুন্দর জায়গা সেই জায়গায় কি হলে তসমিন স আশ্রমে ব্যাস ব্যাস ব্যাসমুনি কি করছেন বদরী ষণ্ডমণ্ডিতে আসীন অপ উপস্পৃশ্য প্রণী দধৌ মনহ স্বয়ং যে নারদজি বলে গেলেন তাকে উপদেশ কারণ তাকে প্রথমেই বলেছিলেন আমি যে হৃদয়তে সম্যক পরিপূর্ণরূপে আনন্দের আস্বাদন পাচ্ছি না তার কারণটা বলুন আমার কমিটা কোথা আমার শর্টেজটা কি আমার কি অসুবিধেটা এটা ব্যাসদেব গোসাই করেছিলেন এইখানে দেখা গেল সেই ভগবানের অপ্রাকৃত গুণগাথা লীলাগাথা বেশি করে কীর্তন করার কথা বললেন বলে এটা করলেই তোমার আপনার সব কিছু সমাধান হয়ে যাবে এখন এই উপদেশ করে যাওয়ার পর কৃষ্ণ হইতে চতুর্মূল হ্যাঁ ইত্যাদি আমরা কীর্তন করি গুরু পার্বণে হ্যাঁ নারদ হইতে ব্যাস মধ্যকায় ব্যাস ইত্যাদি আমরা কীর্তন করি অনুভবে আসে কি না কে জানে এইভাবে পারম্পর্য করে জ্ঞানের জ্ঞানের ধারাটা আমাদের সম্মুখে এসছে জ্ঞানের ধারা যদি অবরুদ্ধ করে দেন তাহলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সবকিছু প্রত্যেক ব্যক্তিকে এটা খেয়াল রাখতে হবে সে সমাজের সবচেয়ে বড় শত্রু যা অপ্রাকৃত জ্ঞানের ধারাকে রুদ্ধ করে দিতে চাইছেন তাকে জ্যান্ত জ্বালাবে ভগবান জ্যান্ত জ্বালিয়ে দেবে তাকে তাকে ছাড়বে না সে জমদুয়ারেতে কষ্ট পাবেই এই জগতেও কষ্ট পাবে জমদুয়ারে তারপরেও কষ্ট পাবে তাকে ক্ষমা করা হবে না কেন জগতের বাঁচার একটাই রাস্তা অপ্রাকৃত জগতের দিব্য জ্ঞান পারম্পর্যক্রমে যদি না ছড়িয়ে যায় জগতে তাহলে তো অন্ধকারে সব ডুবে যাবে লোকে কিছু করার নেই সেই জন্য আমরা চাই সবচেয়ে প্রথম কাজ হলো আমাদের যে প্রত্যেক মানুষের হৃদয়তে আমরা চেতনা সঞ্চার করে সেই অপ্রাকৃত জ্ঞানকে তাদের ভেতরে তাদের পাত্রেতে রাখতে চাই তাতে অনেক সুবিধা হবে সমাজে অনেক মানুষের মতো মানুষ তৈরি হবে অনেক সুবিধা হবে সাম্মাপাস আশ্রমে বসে সরস্বতী নদী জলেতে আচমন করে ব্যাসদেবজি মহারাজ চুপচাপ শান্ত হয়ে বসে পড়লেন বসে কি করলেন সমাধিতে চলে গেলেন সমাধি বোঝেন সমাধি বোঝেন না ধ্যান ধেয় ধাতা যিনি ধ্যান করবেন তাকে বলে ধাতা দাতা ধ্যানের বস্তুটাকে ধেয় আর ধ্যান বলে একটা বস্তু থাকে তাই কিনা হলো কিনা বুঝে গেল ধ্যান বলে একটা ক্রিয়া থাকে আর কাকে ধ্যান করছো হেয় বস্তু থাকে আর যিনি ধ্যান করবেন তিনি থাকেন এই তিনটে এই যে তিনটে বিষয় যখন একাকার হয়ে যায় তখন বলা হয় সমাধি বোঝা গেল একাকার হয়ে যায় যিনি ধ্যান করছেন তিনি জানেনি যে আমি ধ্যান নামাগের ক্রিয়া করছি কোনো খেয়ালই নেই চলে গেছেন সে ধ্যেয় বস্তুর সঙ্গে একাকার হয়ে গেছেন ধ্যান বলে কোনো প্রসিডিওর সে এত তন্ময়তা প্রাপ্ত হয়েছে যে আমি সেটাকে কোনো আমার বর্তমানে এই অবস্থায় এটা অনুভবের বিষয় হবে ব্যাসদেব গোস্বামী কি করলেন আসীন অপ উপ আসীন অপ অপ মানে জল সরস্বতী জল উপস্পৃশ্য জল স্পর্শ এবং আচমন করে প্রাণী প্রণী প্রাণী না প্রণী দধৌ মনহ স্বয়ং এবার মনটাকে সন্নিবেশিত করলেন ভক্তি যোগে ন মনসি সম্যক প্রণীত অমলে অপশ্যত পুরুষম পূর্ণ মায়াঞ্চ তদবাশ্রয়ম যখন একাকার হয়ে গেলেন তখন লক্ষ্য করছেন সেই পরাৎপর অখিলেশ্বর ভগবানকে লক্ষ্য করছেন ধ্যানের মধ্যে দেখছেন সে ভগবান তার পেছনেতে মায়াকে দেখলেন মায়া সামনে আসতে পারছে না মায়া ভগবানের পেছনেতে লজ্জিত হয়ে মাথা নিচু করে রয়েছেন অপশ্বৎ পুরুষম পূর্ণ সেই পূর্ণ পরিপূর্ণ সেই ভগবান যে পরস্পর অখিলেশ্বর তাকে দর্শন করলেন আর মায়াঞ্চ মায়াকেও দর্শন করলেন তদপাশ্রয়ম তদ অপাশ্রয়ম ভগবান তৎ মানে তদ্বস্তু সদ্বস্তু ভগবান তার দাসিগিরি করছে এই জন্য তদপাশ্রয়ম বলা আছে যে মায়ার দ্বারা ভালো করে শুনতে হবে অ্যাটেনশন প্লিজ জয়া সন্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম যে মায়াকে ভগবান পেছনে লক্ষ্য করলেন ভগবানের পেছনেতে এরকম দেয়াসনকে দেখিন ভগবান ভগবানের পেছনেতে মায়া এরকম মাথা নিচু করে পেছনেতে রয়েছে মায়া শক্তি জড় মায়া যে মায়ার দ্বারা জয়া জয়া মানে এই মায়াদেবী স্ত্রীলিঙ্গ এই জন্য জয়া সন্মহিত জীব যার দ্বারা যে মায়ার দ্বারা সন্মহিত সম্যক মোহিত হয়ে রয়েছে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মধ্যন্তি যন্ত অথ প্রযুক্ত এম পাপঞ্চরতি পুরুষ কেন এইসব লোক পাপ পাপে নিয়োজিত থাকে সবার তো ইচ্ছা নেই পাপ করার অনিচ্ছন্ন পিবার সেও বলাদেব নিয়োজিত হয় সবার ইচ্ছা নেই পাপ করব কিন্তু জানতে পর্যন্ত পাপেই চলছে জগৎটা এর বলছেন কেন প্রযুক্ত এম পাপন চারতি পুরুষ অনিচ্ছন্ন বিবার সেও বলাদীপ নিয়োজিত ইচ্ছা নেই তবুও কে যেন গালা গলা ধরে এরকমভাবে নিয়োজিত করছে পাপে একটা উদাহরণ দিলে বোঝা যাবে একটা ভালো সৎ ছেলে সে একটা মোটর পার্সের দোকানে কাজ পেয়েছে মালিক তাকে অত্যন্ত ভালোবাসে এত সৎ ছেলে কল্পনা করা যায় সামনে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকলে ফিরে দেখায় যা পায় সেই দিয়েই চলে কোনো মতে হঠাৎ তার একটা বিবাহের সময় হলো তাকে বিবাহ করতে হলো ভগবানের এমনই পরিয়া তার এমন একটা জায়গায় বিবাহ হলো সেই স্ত্রীটা খুব একবারে প্রচণ্ড দুষ্টা প্রকৃতি এটা চাই ওটা চাই এটা না দিলে সংসার খাড়া করে দেবে স্বামীর যে এই রোজগার সেই অনুপাতে তোমাকে চলতে হবে কিন্তু তা চলবে আমাকে এটা দিতে হবে তো ও বাড়ি এখন তো বিশেষ করে হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিতে যাবে স্কুলে ও মায়েদের একটা ফুল ট্রুপ সেটা টিম বসে গোল সবসময় মিটিং চলবে সবসময় পরচর্চা কে কী করেছে না করেছে এইসব সেখান থেকে সে স্বামীকে এবার কষ্ট দেবে অমুকের স্ত্রী ওই অমুকের বাচ্চার মা ওই পেয়েছে আমাকে ব্যবস্থা করবে এতটাই অজ্ঞান ধ্বংস হয়ে যাচ্ছে কিছু করার নেই সেই ছেলেটি কিছুতেই অসৎকর্ম করতে চাইছে না কিন্তু সবে বিবাহিত হয়েছে সামনে দুর্গা পুজো কাপড় তো দিতেই হবে কাপড় দেবে কি করে তাকাই নেই কি করে কাপড় দেবে শালি শালাকে কাপড় জমা দিতে হবে প্রথমবার অন্তত দিতেই হবে সে এখন কাপড়ের জোগাড় করতে গিয়ে মাথা স্যার ঘুম আসছে না কি করে চুরি তো করতে পারছে না কিন্তু স্ত্রীর অত্যাচারে লাস্টে সে কিছু করতে পারলো স্ত্রীর অত্যাচারে আবার চেঞ্জ করলো ওইখান থেকে কিছু কিছু পার্টস চুরি করতে হবে তার ইচ্ছা নেই কিন্তু করে ছেলেকে অন্য জায়গায় বেচে সে টাকা জোগাড় করলো করে কাপড় চোপড়ের সমাধান করলো এইভাবে দেখা যায় ইচ্ছা না থাকলো যেমন আমাদের অজামিলের উপখান দেখব ষষ্ঠ স্কন্ধেতে অজামিলের কোনো ইচ্ছা ছিল না চরিত্রটা চরিত্রটাকে খারাপ করবে আমি ওই জন্য যারা সাধুবেশ গ্রহণ করেছেন তাদেরকে সব সময় দৃঢ়ভাবে বলি শুধু না পায়েও ধরি কোনো যেন স্ত্রী প্রসঙ্গ না হয় জানতে অজান্তে কোনো রকমভাবে বাক্য আলাপের মাধ্যমে কোনো রকম ইশারার মাধ্যমে কোনো রকমভাবে যারা পারমার্থিক রাজ্যে যেতে চাইবেন তারা যেন সাবধান থাকবে বাস্তবিক পক্ষে এটা সর্বনাশের কারণ কোনো রকমভাবে যদি বুঝতে পারেন এর দ্বারা একটু সঙ্গ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ত্যাগ করে নিজেই যারা ভজন করেন তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আমার আজকে যে তারা প্রসাদ ছাড়া কিছু পান না যদি মনে করেন উনি তো ভোগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই উনি দেখা যায় জগন্নাথের প্রসাদ ওর মধ্যে মিশিয়ে খাচ্ছেন আপনি জানেন না প্রসাদ ছাড়া কিছু পায় কিন্তু ওর তৈরিতে কোনো দোষ থাকলে তারা বুঝে যাবে ভজন করতে করতে ওইটা যেন কেউ দর্শনও না করে ওই জন্য জগন্নাথের পুরীতে যখন রন্ধন হবে তখনই যেন কেউ না ধরে প্রসাদ যখন যাবে মন্দিরে তখনই যেন কেউ না দেখে দেখা নিয়ম নেই সাধুগণের ভোজনও দেখা নিষেধ নেই নানারকম দোষ চলে আসবে ভয়ঙ্কর ব্যাপার বিন্দুমাত্র কোনো রকম আলাপ আলোচনা কোনো কোনো রকমভাবে এক বিন্দুও যেন কোনো স্ত্রী প্রসঙ্গ না আসে আর মায়েদের যেন পুরুষ প্রসঙ্গ না আসে যারা ভজন করছে সাবধান থাকতে হবে তা নাহলে এই অপ্রাকৃতিক জগতের কথা আমি বলেই যাব কুকুরের মতো চিৎকার করে যাব লাভ হবে না ধরতে পারবে যেটা শাস্ত্রীয় বিধান অনুযায়ী যেটুকু করা দরকার গৃহস্থ জীবনে ব্যাস দ্যাট মাছ ওর একটু